أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون সেই সুদীর্ঘকাল পূর্বে এ ধরিত্রীর আকাশে উদিত হয়েছিল স্বর্ণযুগের সে চাকচিক্যপূর্ণ সূর্য পৃথিবী ফিরে পেয়েছিল তার স্বভাবজাত সৌন্দর্য সুদীর্ঘ অবসানের পর পুনঃ সে সোনালী সূর্য রশ্মিতে আলোকিত হয়েছে এ পৃথিবীর কোনো এক ভূখণ্ডের আকাশ যার পরশে সে ভূখণ্ড পরিণত হয়েছে পার্থিব জান্নাতে যার সিপাহ সালার দিগ্বিজয়ী বীর মোল্লা উমার দেখেছে দুনিয়ার ওই জান্নাতের দিকে যেথায় আছে খেলাফতের আসে দাটিকে দেখেছে দুনিয়ার ওই জান্নাতের দিকে যেথায় আছে খেলাফতের আসে দাটিকে দেখেছে দুনিয়ার ওই জান্নাতের দিকে যেথায় আছে খেলাফতের আসে দাটিকে সেই জান্নাতেরই সিপাশালার জানবাজ মুজাহিদ মোল্লা ওমর মোল্লা ওমর উমর মুল্লা উমর মুল্লা উমর মুল্লা উমর মুল্লা উমর নেই যে সে থাকো হানাহানি নেই যে কোনো কাটি নেই যে সে থাকো হানাহানি নেই যে কোনো কাটি রোজে সে তাওরা বিশ্বজনী অনুপম এক মিতালী নিজে কোনো হানাহানি নিজে কোনো কাটাকাটি ঘটছে সে তা ওরা বিশ্বজনী অনুপম এক মিতালি সেই ভূষার গেরি দিগ্বিজয়ী বীর জানবাজ মুজাহিদ মোল্লা ওমর মোল্লা ওমর মোল্লা ওমর মোল্লা ওমর মোল্লা ওমর মোল্লা ওমর উমর মোল্লা উমর মোল্লা মরলে শহীদ বাঁচলে গাজী ওরা সবাই মরতে রাজি মরলে শহীদ বাঁচলে গাজী ওরা সবাই মরতে রাজি লড়ছে ওরা দেখো দিনের তরে রেখে সিও জীবন বাজি মরলে শহীদ আর বাঁচলে গাজী ওরা সবাই মরতে রাজি লড়ছে ওরা দেখো দিনের তরে রেখে শিও জীবন বাজি কান্ডারি হলেন সেই ময়দানে জানবাজ মুজাহিদ মোল্লা ওমর মোল্লা ওমর মোল্লা ওমর মোল্লা ওমর মোল্লা ওমর মোল্লা ওমর মোল্লা সেই জান্নাতেরই সিপা সালার জানবাজ মুজাহিদ মুল্লা উমর মুল্লা উমর মুল্লা উমর মুল্লা উমর মুল্লা উমর মুল্লা উমর মুল্লা উমর মুল্লা উমর মুল্লা উমর Allah.